ইব্রাহিম রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি আব্দুর রহমান ইবনু ইয়াজুজ রহমাতুল্লা আলাহিকে বলতে শুনেছি উসমান ইবনু আফফান রদিল্লাহ তাল্লাহ্ন আমাদেরকে নিয়ে মিনায় চার রাকাত সালাত আদায় করেছেন অতপর এ সম্পর্কে আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্নকে বলা হলো তিনি প্রথমে ইন্না লিল্লাহ বললেন অতপর বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে মিনায় দু রাকাত পড়েছি এবং উমর ইবনু খতাব রদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গে মিনায় দু রাকাত পড়েছি কতই না ভালো হতো যদি চার রাকাতের পরিবর্তে দু রাকাত মকবুল সালাত হতো